জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহর পরিচয় তার সৃষ্টির মধ্যে এ বিষয় নিয়ে আমরা আলোচনা পেশ করছিলাম বিভিন্ন বিষয়ের মধ্যে গত আলোচনা ছিল প্রাণীকুলকে নিয়ে প্রাণী জগৎকে নিয়ে আমরা সেখানে বিভিন্ন প্রাণী নিয়ে আলোচনা করেছিলাম মানুষ থেকে শুরু করে অন্যান্য প্রাণী পর্যন্ত এর উপরে কিছু আলোচনা হয়ে এরপরে আমরা অন্য বিষয়ে যাওয়ার চেষ্টা করব আল্লাহ সুবহান এই প্রাণী জগৎকে কোরআনুল কারিমে বিভিন্নভাবে উল্লেখ করেছেন পশুর কথা উল্লেখ করেছেন পাখির কথা উল্লেখ করেছেন আবার পানির ভিতরে যেসব প্রাণী থাকে তার কথাও কোরআনে উল্লেখ করেছেন পাখি সম্পর্কে কোরআনের দুইটা আয়াত আজকে আমরা তেলাওয়াত করছি প্রথম আয়াত আলম ইয়ারাউ ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওয়িস সামাই আলম ইয়ারাউ লোকেরা কি দেখে না মানুষরা কি দেখে না ইলা তৈরে তৈর বলা হয় যে সকল প্রাণী উড়তে পারে পাখিগুলোর দিকে লক্ষ্য করে না মুসাক্ষরাতিন ফি জাওয়িস সামাই আকাশের শূন্যে তারা উড়ে ইল্লাল্লাহ যাদেরকে আল্লাহ ছাড়া কেউ ওখানে রুখে রাখতে পারে না তারা যে আকাশে উড়ে শূন্যে থাকে মানুষ কি থাকতে পারে এরকম মানুষ এখনো থাকতে পারা শিখে নাই হা বিমানের মধ্যে ঢুকে থাকে সে ভিন্ন বিষয় আল্লাহ সুবাহ বলছেন মা হুন্না ইল্লাল্লাহ এদেরকে শূন্যের উপরে যে রাখে এটা আল্লাহ ছাড়া কেউ রাখেন না যারা প্লেন তৈরি করেছে তারা যে এই পাখির পিছনে কত ধাওয়া করেছে আল্লাহ ভালো জানে পাখি কিভাবে উড়ে সামনে তাদের কতটুকু থাকে পিছনে কতটুকু থাকে তারপরে পাখাগুলো কি কাজে লাগে এরপরে পিছনের পর আছে কতটুকু কোন কাজে লাগে এই সবগুলোকে গবেষণা করে মানুষরা বিমান তৈরি করেছে আল্লাহ তারা বলছেন এই সূত্র কোরআনেই দেওয়া আছে বিজ্ঞানের এই সূত্রটা কোরআনের সুরায় মুলকের উনিশ নম্বর তারা তারা বলছেন আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি ফাওকাহুম তারা কি দেখে না পাখিগুলোর দিকে ফাওকাহুম তাদের উপরে তাদের মাথার উপরে পাখিগুলো যে উড়ে এইদিকে লক্ষ্য করে না সফাতিন ওয়াকবেদনা সফাতিন কখনো তারা ডানা মেলে আবার কখনো তারা ইয়াকবেদনা গুটিয়ে ফেলে বিমানেও যারা চড়েছেন পাখার কাছে যাদের বসার সুযোগ হয়েছে আমি খুব লক্ষ্য করে দেখেছি এগুলো যে বিমান যখন উড্ডয়ন করে আবার যখন নামে ওই পাখার ভিতরে অনেকগুলো পার্ট আছে বিভিন্ন ভাগ আছে এই কোনোটা খাড়ায় কোনোটা বসে কোনোটা উঁচু হয় আবার যখন নেমে যায় অবতরণ করে যখন তখন দেখা যায় একেবারে অনেকগুলো পাখা দাঁড়িয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন পাখিদেরকে নিয়ে গবেষণা করতে বলেছেন যে ওরা পাখিগুলোর দিকে লক্ষ্য করে না কিভাবে তারা তাদের ডানাগুলো মেলে আবার কিভাবে তারা গুটিয়ে ফেলে ইল্লার রহমান তাদেরকে এই মহাশূন্যে শূন্যে মহাশূন্য তারা যে উড়ে মায়ুম সিকুহুন্না ইল্লার রহমান রহমান আল্লাহ ব্যতীত দয়াময় আল্লাহ ছাড়া এদেরকে ওখানে কেউ আটকে রাখতে পারে না নিশ্চয় আল্লাহ রব্বুল আলমীর সব ব্যাপারে তিনি দ্রষ্টা এবং সব দেখেন পাখি সম্পর্কে আমরা এখানে একটা মূল বিজ্ঞানের যে সূত্রগুলো বিমান আবিষ্কার করার জন্য যে তথ্যগুলোকে তারা গবেষণা করেছে কোরআনুল কারিমে মূলত সেই তথ্যগুলো আগের থেকে দেওয়া আছে এমনি ভাবে আল্লাহ সুবাহ পাখিকে নিয়ে গবেষণা করতে বলেছেন পাখির মধ্যে কত কয়েক প্রকারের পাখি আছে কোনটা হিংস্র পাখি হিংস্র পশু যেরকম পাখির মধ্যে হিংস্র পাখি আছে যারা থাবা দিয়ে খায় নখ দিয়ে যারা শিকার করে ছিঁড়ে ফাড়ে খায় এই সব পাখিগুলো খাওয়া জায়জ নাই পাখির মধ্যে কতগুলো পাখি খাওয়া জায়েজ কতগুলো জায়েজ নেই যেগুলো নখ দিয়ে শিকার করে এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফাড়ে খায় এই নখ এবং দাঁত পাঞ্জা এবং দাঁত দুইটাই যে ব্যবহার করে জি নাভ মিনা সেবা হিংস্র আবার নখ দিয়ে তারা ফাড়ে চিড়ে খায় এই ধরনের পাখি খাওয়া যায় নেই শুধু হিংস্র এটাও খাওয়া যায় বা শুধু নখ দিয়ে খায় তাও যায় কিন্তু নখ এবং ঠোঁট দাঁত এই দুইটা একত্রে ব্যবহার করে এই রকম পাখি খাওয়া যায় নেই এরকম ভাবে পশুর মধ্যে যেগুলো হিংস্র বাঘ ভল্লুক এ জাতীয় যেগুলো খাওয়া হারাম এজন্য আল্লাহ রব্বুল আলমিন এই পাখি নিয়ে গবেষণা করতে বলেছেন যেটা আমি বললাম যে পাখির উপরে গবেষণা করে মানুষেরা তৈরি করেছে পেলেন কিভাবে ওরা উড়ে দেখবেন পাখির ডানা গলাটা সামনে কোনো পাখির গলা লম্বা কোনো পাখির গলা ছোট যেগুলোর গলা লম্বা বেশি পিছনে গোস্ত বেশি এইরকম ভাবে একটা ব্যালেন্স রাখা হয়েছে ওখানে একজনে বলেছিল ওদের উটের গলাটা এত লম্বা কি জন্য আমার পাও লম্বা সেজন্য কারণ উটের পাও লম্বা এখন গলা ছোট হতো তো সে ঘাস খাবে কি করে আবার অনেক সময় জিরাফের গরদান কত লম্বা তাকে গাছের থেকে পাতা খেতে হবে আবার সামনের পা দুটো লম্বা ছোট হলে সে কি করে ওখান থেকে ঘাস খেত আল্লাহ সুবাহ এই সবগুলোকে সৃষ্টি করেছেন এক লোক বট গাছের নিচে শুয়ে শুয়ে চিন্তা করে যে বট গাছ এত বড় বৃক্ষ ফলগুলো কত ছোট বট গাছের ফল কি অনেক বড় নাকি ছোট ছোট আবার নরম আর তাল গাছ এটা বট গাছের তুলনা ছোট গাছ কিন্তু কত বড় একটা ফল শুয়ে শুয়ে চিনতে করে এর মধ্যে একটা বট ফল পড়তে তার নাকের উপরে তখন বললে আল্লাহ তুমি যে কত বড় দয়ালু আজকে যদি বট গাছের ফল তালের মতো হতো তাহলে আমার তো এখানেই শেষ হয়ে যেতে হতো কারণ বট গাছকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন ছায়ার জন্য আবার পূজা করার জন্য না মানুষ অনেকে পূজা করে পূজা করার জন্য সৃষ্টি করেন নাই কি বিশাল ছায়া ফলটা কত ছোট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না খলাকনা কুল্লা শাইইন বেকাদার আমি সব জিনিসকে পরিমিতভাবে সৃষ্টি করেছি সুপরিকল্পিত এবং সুপরিমিত ভাবে সৃষ্টি করেছি তকসিম কে হর চিজ কো কসা মে আজল নে জিস শখস কো জিস চিজ কা কাবিল নজর আয়া আল্লাহ রাব্বুল আলামিন যেটার জন্য যা প্রয়োজন ঠিক সেইখানে সেইটাকে স্থাপন করে সেইখানে সেই জিনিসটাকে রেখে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের নাকটা যেখানে দরকার মুখের সাথে নাক কত সুন্দর ফিট করা খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রিপোর্ট চলে আসে খাবারটা বাসি খাবার এটা নষ্ট খাবার এটা তিক্ত খাবার খাওয়া যাবে না এই নাক যদি পিছনে থাকতো খাবারের লোকমা পিছনে নাকের কাছে নিয়ে জিজ্ঞেস করতে হতো যে দেখো সার্টিফাই করো খাওয়া যাবে কিনা আল্লাহ রাব্বুল আলমিন বলছিলাম পাখি পাখির ডানাগুলো তার লেজের যে পশনগুলো তারপরে তার সামনের গর্দানগুলো এই প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলমিন গবেষণা করতে বলেছেন আলাম ইয়ারাও ইলা তারা পাখিগুলোর দিকে লক্ষ্য করছে না সামাই যেগুলো আকাশের শূন্য আকাশে যেইগুলোকে আমি তাস্কির করে দিয়েছি অধীনস্থ করে দিয়েছি মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ যেগুলোকে আল্লাহ ছাড়া কেউ ওখানে আটকে রাখতে পারে না এরপরে সুরায় মুলকের উনিশ নম্বর হাতে যে আয়াত পড়লাম সেটার মধ্যে কথা বলা আছে আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য সব পশুদের ব্যাপারে আবার বলছেন আল্লাহ জাল আলাকুম মিং বুয়ুতিকুম সাকানাও ওয়া জাল আলাকুম মিং জুলুদিল আনআমি বুয়ুতান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘর তৈরি করেছেন তোমাদের ঘর তৈরি করার ব্যবস্থা করেছেন সাকানান আরাম গ্রহণ করার জন্য বিশ্রাম নেওয়ার জন্য মানুষ একটা ঘর থাকে বিশ্রাম নেওয়ার জন্য বলে যখন সফরে যাবে তখন কেমনে চলবে আল্লাহ তারা বলছেন পশুর চামড়া দিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করেছেন বয়ুতান অস্থায়ী ঘর তৈরি করার জন্য যেই ঘরগুলোতে তাবু চামড়া দিয়ে তাবু তৈরি করতে আগে এখন অবশ্য সুতা দিয়ে বিভিন্ন রকম তৈরি করা হয় তারপরও চামড়ার চাহিদা পূরণ হয় নাই কারণ চামড়া এখন এর চারও অনেক জরুরি কাজে চলে গেছে মানুষ জুতা তৈরি করে তারপরে বিভিন্ন রকমের ব্যাগ তৈরি করে এখন আর তাবু তৈরি করার ব্যাপার ব্যবহার করার মতো অবস্থা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনামি বুয়ুতা পশুর চামড়া দিয়ে তোমাদের জন্য ঘর তৈরির ব্যবস্থা করেছেন তাস্তাখিফুনাহা ইয়াউমা যানিকুম যেই তাঁবুগুলো তোমরা সফরের সময় যাতে আশ্রয় গ্রহণ করো বিশ্রাম নিতে পারো ওয়াউমা ইকামাতিকুম আবার কয়েকদিন যদি অস্থায়ীভাবে কয়েকদিন কোনো জায়গায় অবস্থান করতে হয় তাতেও তোমরা এতে আশ্রয় নিতে পারো যা যাবর যারা তারা কি করে এখনো এই যে সৌদি আরব এত বড় উন্নত দেশ ধনী দেশ এরপরও যা যাবর আছে তাবু দিয়ে থাকে তারপরে সেনাবাহিনীরা যখন বিভিন্ন জায়গায় যায় তারা কি করে আমাদের দেশেও আছে সেনাবাহিনীর একটা প্রশিক্ষণের অংশ আছে তাবুতে থাকা কষ্ট করা এই সব বিষয়গুলো আল্লাহ তালা বলছেন ইয়াও মাজা ওয়ায়ামা ইকামাতিকুম ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين ومن أصوافها أصواف صوف পশম ওয়া আওবারিহা লোম ওয়া আশআরিহা চুল এক এক প্রাণীর এক একটা নাম এগুলো আল্লাহ তালা বলছেন আসা আসান এর দ্বারা তোমরা তোমাদের গরমের পোশাক তৈরি করো আসবাবপত্র তৈরি করো কম্বল তৈরি করে কি সুন্দর মোলায়েম কম্বল বিদেশি কম্বল ফ্রান্সের কম্বল তারপরে যে আরব থেকে যে কম্বলগুলো আসে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইলাহিন এবং অল্প মেয়াদী সময়ের জন্য তোমরা আসবাবপত্র তৈরি করো ব্যাগ তৈরি করে জুতা তৈরি করে এই সবগুলো তোমরা তৈরি করতে পারো এই জন্য তোমাদেরকে এই পশুর গোষ্ঠ তোমরা খাও চামড়া কাজে লাগে পশম কাজে লাগে এমনকি গোবরও কাজে লাগে এই যে গোবর দিয়ে সার তৈরি করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এগুলো চিন্তা করার জন্য বললেন যে এই সবগুলো যখন তোমাদের কাজে লাগে এইগুলো কে তৈরি করে দিল তাকেও তোমরা চিনার ব্যবস্থা করো আল্লাহ জালালাকুম মিম্মা খালাকা জিলালান ওয়া জালালাকুম মিনাল জিবালি আকনানান এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পাহাড়গুলো তৈরি করেছেন পাহাড় সম্পর্কে আলোচনা আসবে ভিন্ন তো আজকে একটা আয়াতের অধীনে আসতে এই জন্য বলছি এরপর জাহার আলাকুম সারাবিল তোমরা পাজামা তৈরি করো পশম দিয়ে সুতা তৈরি করে আগে পাজামা তৈরি করতো জাহাল আলাকুম সারাবিল তাকিকুমুল হাররা যার থেকে তোমরা পোশাক তৈরি করো যাতে তোমরা গরমের থেকে বাঁচতে পারো ওয়াসারাবিল তাকিকুম বাসাকুম আবার তোমরা এমন কিছু পোশাক তৈরি করো যে পোশাকের মাধ্যমে তোমরা তোমাদের দুশ্মনদের থেকে বাঁচতে পারো লোহার বর্ম এরকম ভাবে আরো যে এখন যে বুলেট প্রুফ পোশাকগুলো তৈরি করা হচ্ছে আল্লাহ এগুলো আগেও তৈরি হতো আগের যুগের লোকেরা যুদ্ধ করত এবং এগুলো তৈরি করত তারা কোরআনে যেটা বলা আছে সারাদিল তাকিকুম আসা আসাকুম কাদা আলিকা তুসলিমুন আল্লাহ রাব্বুল আলমিন তার গুলোকে তোমাদের জন্য এরকম ভাবে খুলে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর প্রতি আনুগত্যশীল হতে পারো তাহলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলমিন এগুলো এমনি সৃষ্টি করেন নাই আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহকে চিনার জন্য সৃষ্টি করেছেন আমি প্রাণী জগতের উপরে সবচেয়ে ইতর প্রাণী যেটা যেটাকে মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে কুকুর এই কুকুর সম্পর্কে কোরআনে আলোচনা আছে হাদিসে আলোচনা আছে ভালো আছে মন্দ আছে আমি কুকুর দিয়ে আলোচনা করে এই প্রাণীর আলোচনা শেষ করতে চাই কুকুরের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো মানুষের চেয়েও ভালো গুণ আমি সব মানুষের কথা বলছি না মানুষের চেয়ে মানে অনেক মানুষের চেয়ে সব মানুষের চেয়ে না তাদেরকে রাগ করবেন না আপনারা মাসাল্লাহ ভালো মানুষ কিন্তু অনেক মানুষ আছে কুকুরের চেয়েও খারাপ এটা আমি প্রমাণ করবো ইনশাল্লাহ আজকে কোরআনুল করিমে কুকুর সম্পর্কে আলোচনা আছে বিভিন্নভাবে কালফ ইন তাহমিল আলাইহি আলহাস কিছু লোকদেরকে আল্লাহ তারা উদাহরণ দিয়েছেন তুলনা দিয়েছেন কুকুরের সাথে যে ওরা কুকুরের মতো কুকুরের মাথায় যদি পিঠে বোঝা চাপাও সে জি ব্যবহার করে করে থাকে আর যদি ওকে এমনি রাখো তো ও জি বাবেরকে হাহাস করতে থাকে ইয়ালহাস জি বাবেরকে হাহা করে থাকে হাদিস শরীফ বলা আছে সালাহাতের সামনে দিয়ে নামাজের সামনে দিয়ে যদি কুকুর যায় তো ওর নামাজ নষ্ট হয়ে যাবে অবশ্য এখানে ফেকাদের ফকিদের মধ্যে মতভেদ আছে নামাজ নষ্ট হবে কিনা সেখানে বলা আছে কেউ বলছেন যেটা আমাদের একাগ্রতা নষ্ট হয় সেটা বলা হয়েছে হাদিসে যাই হোক এটা ভিন্ন বিষয় আমি মশলা আজকে আলোচনা করছি না কুকুর সম্পর্কে কোরআনে বলা আছে সুরায় মায়দার অর্থাৎ পাঁচ নম্বর সুরার চার নম্বর এতে বলা আছে মোকাল্লিবিনা কালবান মোকাল্লিবিনা যে কুকুরগুলোকে তোমরা তো আল্লি মোহন নামিম্মা আল্লামা কুমুল্লাহ কুকুরকে যে তোমরা প্রশিক্ষণ দাও শিক্ষিত কুকুর হয় তো সে যদি তোমাদের জন্য শিকার করে নিয়ে আসে তা খাওয়া যায় অর্থাৎ শিকারী কুকুর মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আমি বলি শিক্ষিত কুকুর এই শিক্ষিত কুকুরকে আপনি কেমনে প্রশিক্ষণ দিবেন তার বয়ানও কেতাবে আছে একটা কুকুরকে আপনি শিকার করার সব পদ্ধতি শিখাইয়া ছেড়ে দিলেন সে জঙ্গলে গিয়ে একটা হরিণ ধরে নিয়ে আসলো আপনি ধরে নিয়ে আসলে খেতে পারবেন না কারণ সে শিক্ষিত অশিক্ষিত পরীক্ষা করতে পরীক্ষা নিতে হবে এই পরীক্ষায় পাশ করলে তারপরে আপনি খেতে পারবেন একে ছেড়ে দেন দ্বিতীয় দিন আবার ছাড়েন বিসমিল্লা বলে ছেড়ে দেন কুকুর চলে গেছে জঙ্গলে আর একটা হরিণ ধরে নিয়ে আসলো আজকেও ওকে খেতে দেন তুই খা কারণ এখন পর্যন্ত পরীক্ষা তোমাকে পাশ করা হয় নাই তৃতীয় দিন আবার বিসমিল্লা বলে ছেড়ে দেন কুকুর নিয়ে আসলো একটা হরিণ এবারে তাকে আপনি খেতে দেন যদি সে না খায় আপনার জন্য রেখে দেয় এবারে আপনি খেতে পারেন শিক্ষিত হয়ে গেছে এখন তিন দিন পরে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেল সাহাবিরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা দিয়ে আল্লাহ আমরা আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে ছেড়ে দেই জঙ্গলে গিয়ে আসে হরিণ একটা নিয়ে আসে সঙ্গে আরেকটা কুকুর দেখি এখন খাওয়া যাবে কিনা দেখেন যদি জীবিত অবস্থায় নিয়ে আসে তাহলে জবাই করে খেতে হবে আর যদি এই শিকারী কুকুর শিকার করে মরা নিয়ে আসে তো ওটাও খাওয়া যায় জবাই করা লাগবে না এখন এই মরা প্রাণী নিয়ে আসলো খাওয়া যাবে কিনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইন্নাকা সাম্মাইতা আলা কালবিকা তুমি তো তোমার যে কুকুর তাকে বিসমিল্লা বলে ছেড়ে দিয়েছিলে আর একটা কুকুর যে সে তো বিসমিল্লা বলে ছাড়ো নাই কাজে এখন তো সন্দেহ সে করে এটা খাইও না আমি এখান থেকে যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এই যে তাহলে কুকুরের মধ্যেও পার্থক্য যে শিক্ষিত কুকুর আর অশিক্ষিত কুকুর শিক্ষিত কুকুর শিকার করলে খাওয়া জায়েজ আর অশিক্ষিত কুকুর শিকার করলে খাওয়া হারাম এই জন্য শিক্ষার গুরুত্ব কত বড় সেটা বোঝা যায় এমনি ভাবে কুকুরের ফজিলত পাওয়া গেল কুকুর সম্পর্কে হাদিসে বলা আছে যেই ঘরে কুকুর পালা হয় লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন যেই ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে এই ঘরে আল্লাহর রহমতে ফেরেস্তা প্রবেশ করে না এই জন্য ঘরে কুকুর পালা জায়েজ নেই এমনি কুকুর পালা জায়েজ কিনা সে মতলা ভিন্ন হ্যাঁ কুকুর পালা জায়েজ আছে বিশেষ ক্ষেত্রে খ্যাত পাহারা দেওয়ার জন্য কুকুর পালা যায় আরবের লোকেরা বকরি বলতো ছাগল বলতো তো ছাগলের রাখালের চেয়ে একটা কুকুর পালা ভালো কারণ কুকুরে এই ছাগলগুলোকে সব একসাথে রাখে এবং কোনো ছাগল হারাইয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এজন্য কুকুর পাহারাদারির জন্য পালা যায় ঘরের দারোয়ান হিসেবে বলতে পারেন এবং এরা খুব ভালো দারোয়ান মানুষের মধ্যে তো এমন কি আছে ডাকাতের সঙ্গে আতাত করতে পারে সেরকম ভয় আছে চোরদের জন্য রাস্তা খুলে দিতে পারে সে ভয় আছে অথবা ঘুমিয়ে থাকবে কিন্তু কুকুরের মধ্যে এই গুণগুলো অনেক ভালো আছে আমি কুকুরের ফজিলত বয়ন করতেছি না আমার যে বক্তব্য তা হলো প্রাণী নিয়ে আলোচনা করছি আমার কাছে একটা কিতাব আছে আজাইবুল হাইওয়ান প্রাণীবিদ্যের উপরে আরবি কিতাব এটা আমি মক্কাশিব থেকে এনেছি তো ওইটার থেকে আমি বলতেছি এই কথাগুলো আমার নিজের না এইখানে কুকুর সম্পর্কে কিছু আলোচনা আছে কুকুরের অধ্যায়ে আলোচনা আসছে এখানে বলছেন ইন্নাল একটা কুকুর সে তার মালিককে ইন্নাহু সে তার মালিককে সবসময় পাহারাদারি করে তার প্রতি লক্ষ্য রাখে ইয়াহমি হুরমাহু শাহেদান গায়েবান মালিক উপস্থিত থাকলেও মালিকের কল্যাণ কামনা করে অনুপস্থিত থাকলেও মালিকের কল্যাণ কামনা করে জাকেরান ফেরান মালিকে তার প্রতি খেয়াল রাখুক বা না রাখুক সে মালিকের প্রতি খেয়াল রাখে না এমান জানান কুকুর সজাগ অবস্থায় মালিকের খেয়াল রাখে ঘুমাইলেও খেয়াল রাখে ঘুমাইলেও সে রাতের বেলায় গভীর ঘুমায় না যখন তার ঘুমের সবচেয়ে বেশি প্রয়োজন তখন সে মালিকের দিকে লক্ষ্য রেখে যে নিজের ঘুমকে সে বাদ দেয় রাতের বেলা সে ঘুমায় না হারাসা তার ঘুমটা বেশিরভাগ হয় দিনের বেলা যখন তার আর প্রয়োজন হয় না তার পাহারাদারির প্রয়োজন হয় না মালিকের প্রতি এখন লক্ষ্য রাখার প্রয়োজন নেই তখন সে ঘুমায় অহুয়াফি নাওমি আসমাউমিন ফারাসিন ও আহাজার মিন আকাক সে ঘুমন্ত অবস্থায়ও ঘোড়ার চেয়েও বেশি সতর্ক থাকে আকাক পাখি অর্থাৎ মাছরাঙ্গা যে পাখি এটা খুব সতর্ক পাখি কেতাবলা বলছেন যে মাছরাঙ্গা পাখির চেয়েও সতর্ক যখনই কোনো চোরের আওয়াজ পায় সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায় ইদা নাম কাসার আজফান আইনেহি ওয়ালা ইউতাব্বিকুহা যালিকা লিখিফাতি নাওমিহি সে ঘুমের সময় একেবারে গভীর ঘুমে নিমগ্ন হয় না রাতের বেলায় অমিন আজিবে তবাইহি আন্না ইয়াকরিমুল জুল্লাতা মিনান কুকুর আপনার যদি মেহমান আসে সম্মানিত মেহমান কুকুর তার মর্যাদা বুঝে তার ভাবসাব দেখে লেবাস পোশাক দেখে বুঝে কেমনে বুঝে সে বয়ান আছে ইয়াক্রিমুল জুল্লাতা মিনান নাস সে সম্মানিত মানুষদের সম্মান দিয়ে থাকে ও আহলিল হাতে যারা মর্যাদার অধিকারী কুকুর তাদেরকে সম্মান দেয় যদি মালিকের আপনজন কেউ বন্ধু বান্ধব কেউ আসে তখন তাদেরকে দেখলে সে ঘেউ ঘেউ করে না বড় আরো লেজ লড়ায় সে আনুগত্য প্রকাশ করে আন্তরিকহি রাস্তা থেকে সরে যায় ওয়াম্বাহুল আসওয়াদ মিনান নাস ওয়াদ্দানাস সিয়াব তবে যদি ময়লা মানুষ দেখে ময়লা চলা আবর্জনা পড়া তাহলে সে ভয় পায় যে এটা বোধ মালিকের কেউ আপন না এটা শত্রু কাজে সে ঘেউ ঘেউ শুরু করে দেয় আমিন তার স্বভাব হচ্ছে সে তার মনিবকে দেখলে আনুগত্য প্রকাশ করে লেজ লড়ায় লেজ লড়াচড়া করে এটা পরীক্ষা করে দেখবেন যে মালিককে দেখলে সে কি করে গিয়া পাশে গিয়ে লেজ লড়াচড়া করে খুব আনুগত্যটা প্রকাশ করে লেজ লড়ার মাধ্যমে তারাদ্দুদ অর্থাৎ আল্লুফ এর মাধ্যমে সে তার সন্তুষ্টি মালিকের প্রতি তার আনুগত্য এবং ভালোবাসা প্রকাশ করে রাজা তাকে যদি আঘাত করা হয় পিটান দেওয়া হয় সে একটু দূরে চলে যায় আবার চলে আসে এই পিটানকে সে পালায় না তার মালিক যখন তার সাথে খেলা করে তখন সে মালিককে দাঁত দিয়ে কামড় দেয় কিন্তু হালকা কামড় ওতে কাটে না ব্যথা পায় না এরকম সে আদর করে অথচ তার দাঁত এত শক্ত সে হাড্ডি যেমন হাড্ডি ভেঙে ফেলে কিন্তু মালিককে সে কামড় দেয় না ওই ওয়াকবাল তাদিব তালকিন তালিম তাকে শিক্ষা দিলে আদব শিখালে প্রশিক্ষণ দিলে সে এটা শিক্ষা নেয় গ্রহণ করে হাত্তালা ওয়াদা তালা রাসি মুসাররা জাতান ওয়া তারাহালাহু মাকুল তুমি যদি তার পিঠে একটা মোমবাতি জ্বালাইয়ে রাখো আর তার সামনে ভালো খাবার দাও তার যেটা পছন্দের সে ওই খাবার খেতে যাবে না যতক্ষণ পর্যন্ত তার পিঠেটা থাকবে এরপরে তুমি ওটাকে সরাও লাভ দিয়ে পরে খাবার দিকে চলে যাবে মা দাম আলা তিলকাল হালা এভাবে এটা হায়াতুল হাইওয়ান নামক কিতাব চতুর্থ খণ্ডের তিনশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে আলোচনাগুলো ইমাম হাসান বসির রহমাতুল্লাহ আলাই একজন জলিল কদর তাবি বড় আলেম এবং তাবি তিনি লেখেন ফিল কালবে আশারু খেসালিন মাহমুদা কুকুরের মধ্যে দশটা প্রশংসিত গুণ আছে দশটা বৈশিষ্ট্য আছে কাদালিকা ইয়াম্বাগি আফি প্রত্যেকটা মমিনকে কুকুরের থেকে এই গুণগুলো শিক্ষা গ্রহণ করা উচিত এটা এই জন্য বলা হচ্ছে যে অনেক মানুষ আল্লাহর এত নেয়ামত যেগুলো আমরা আগে আলোচনা করলে এতগুলো ভোগ করার পরেও আল্লাহর শুক্রিয়া আদায় করেন আল্লাহকে ভুলে যায় এরপরে সে বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে মানুষ প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এইভাবে নানা রকমের সে মন্তব্য করে আল্লাহকে ভুলে যায় সেই জন্য বলেছেন তুমি কুকুর থেকে শিক্ষা গ্রহণ করো এক নাম্বার বিষয় হলো আন্নাউলাফান কুকুর সবসময় মালিককে যেমন ভালোবাসে এমন সবসময় একটা ভয়ের মধ্যেও থাকে এটা মমিনদের হওয়া উচিত আল খৌফর রজা মমিন একদিকে আল্লাহকে ভালোবাসবে মোহাব্বত করবে আশা করবে আর একদিকে ভয়ও করবে যে আমি যদি আল্লাহ রব্বুল আলমিন আমি যে অন্যায় করি পাপ করি গুণা করি যদি আল্লাহ তারা আমাকে ধরেন তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই আবার আশাও করতে হবে যে আমি তো আল্লাহর বান্দা পাপ করলে আল্লাহকে তবা করো আল্লাহ ক্ষমা করে দিবেন এরকম আশা করা এই ভয়ে রাখা এবং আশা করা দুই নম্বর আন্নাহ আদালিক কুকুরের সুনির্দিষ্ট কোন জায়গা থাকে না সাধারণত হ্যাঁ কেউ বানাই দেয় ভিন্ন কথা কিন্তু এমনি কুকুরের থাকার জন্য ঘুমানোর জন্য আলাদা কোনো জায়গা নেই কিতাবালা বলছেন যে আদালিক আলামাতিল মুতাবাক্কিলিন যারা আল্লাহর পরে তাওয়াক্কুল করে ভরসা করে মোমিনদের এটাই হওয়া উচিত যে তাদেরও আসলে এরকম কোনো জায়গাকে সে স্থায়ী মনে করবে না দুনিয়াটা সে মুসাফের খানা দুনিয়ায় চলবে এবং সে বড় বড় পরিকল্পনা বড় বড় বাড়ি গাড়ি তৈরি করে সে স্থায়ী থাকার জন্য একজন একটা জমি লিজ নিলে একশো বছরের জন্য বয়স তার সত্তর বছর তো হাসান বসরির কাছে যখন গেল তৈরি বললেন মনে হচ্ছে যেন আজরাইলের সঙ্গে তোমার কন্ট্যাক্ট হয়েছে কারণ সত্তর বছর বয়স কবরে যাওয়ার সময় এখন সে জমি লিজ নিচ্ছে একশো বছরের জন্য এজন্য কুকুরের থেকে এটা একটা শিক্ষা নেওয়ার বিষয় যে কুকুর সে তাওয়াক্কুল করে বসে থাকে তার নির্দিষ্ট কোনো ঘর নেই তিন কালিলান কুকুর রাতের বেলায় সামান্যই ঘুমায় ঠিক মমিন্দর হওয়া উচিত যারা মহসিনিন ন্যাক্কার যারা আল্লাহকে ভয় করে তারাও রাতের বেলায় বেশি ঘুমাতে পারে না বেশি বেলা তারা এবাদত করবে চার আন্না হইদা মা তালা ইয়াকুন আলাহ মিরাফ কুকুর যখন মারা যায় তখন তার ওয়ারিস সূত্রে কোনো মিরাজ জারি হয় না তার কোনো সম্পত্তি নাই তো মমিনদের এরকম খেয়াল রাখা উচিত জাহিদিন জাহেদ যারা দুনিয়া তরফকারী যারা ইবাদত করে তাদের এটা লক্ষণীয় বিষয় এটা শিক্ষা বিষয় পাঁচ আন্নাউলা সাহেবাহু জাফাহু ওয়া মালিক তাকে যদি পিটায় তাকে মারে তাকে বিতাড়িত করে দেয় সে তারপরও সে ভাগে না আবার সে মালিকের কাছে ধর্ণা দেয় এটাই হচ্ছে একজন মমিনের সিফাত আল্লাহ তালা যখন তাকে গজব দেন তার উপরে কোনো আল্লাহ তালার পক্ষ থেকে কোনো বিপদ আপদ আসে তখন সে আল্লাহর দরবার ছেড়ে চলে যায় না পালায় না ভাগে না ছয় আন্না ইয়ারদামিনা দুনিয়া বে আদনামা কানিন কুকুর সামান্য খাবার সামান্য জায়গা দিলেই সে খুশি এটা যারা তাওয়াজু করে যারা বিনয়ী আল্লাহর কাছে যারা বিনয়ী তাদের এটা আলামত এবং লক্ষণ হওয়া উচিত সাপ আন্নাহু ইন তারাদাহু ইদা আহাদুম মিন মাকান আনসারফা আনহু আদা ইলাইহি ওয়া যালিকা মিন সিফাতির রাদিন যখন তাকে কেউ পিটায় আঘাত করে এরপরে যখন ওই লোকটা চলে যায় তখন আবার সে নিজের জায়গায় চলে আসে এরপর বলছে ইন্নাহুয়াদা হাদারা শাইনুল আকলে যারা সামিন বাঈদিন খাবার যখন তার সামনে দেওয়া হয় দূরের থেকে বসে এবং সে খুব সহজে এসে কাছে এসে তারপরে আস্তে আস্তে গ্রহণ করে এটা একটা মমিনদের সিফাত যে আমি খানার সামনে আল্লাহর নেয়ামতের সামনে মুখাপেকি এটা এখান থেকে শিক্ষা করা প্রয়োজন দশ ইদা হাদারা রজুল মিন মাকান নতুন কেউ আসলে কুকুর তার পিছু নেয় না কিন্তু তাকে ফলো করে যখন কার বাড়িতে কুকুর মানুষ ঢুকে নতুন মানুষ ঢুকে কুকুর তাকে ঢুকতে দিয়ে তারপরে বসে থাকে না বরং সে লক্ষ্য রাখে লোকটা কোথায় গেল মালিক তাকে স্থান দিল কিনা নাকি সে অন্য কোনো কাজে লিপ্ত আছে এই পাহারাদারি সে করতে থাকে এইরকম চতুর্দিকে পাহারাদারি করা এটাও একটা মমিনদের খেয়াল রাখা যে আমি আল্লাহর হুকুম পালন করতে কোনো অমান্য আল্লাহর হুকুম অমান্য করছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখা এজন্য এক ব্যক্তি ওসিয়াত করেন তার ছাত্রকে এজাহাদ দুনিয়া ওয়ালা তানা জাফিয়া আহলাহা তুমি আল্লাহর সেই নাসিহা আল্লাহর দিনের ব্যাপারে এরকম ভাবে তুমি আল্লাহ হিতাকাঙ্ক্ষী হও কল্যাণ কামনা করো যেরকম কুকুর তার মালিকের কল্যাণ কামনা করে মালিক যখন কুকুর যখন মালিক তাকে খাবার দেয় খায় মারে পিটায় ক্ষুধার্ত রাখে তারপরেও সে মালিকের দরবার ছেড়ে চলে যায় না অমর ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু একজন গ্রাম্য লোককে দেখলেন শোক কালবান একটা কুকুরকে সে নিয়ে যাচ্ছিল ফাঁকা মা হাদা মা আকা তোমার সঙ্গে থাকে ফাকাল ইয়া আমিরুল মুমিনিন নিয়ামাস লোকটা বললে আমার খুব ভালো একজন সঙ্গী এই না আতাইতু সাকারা আমি যদি তাকে কিছু খাবার দেই সে সুক্রিয়া দা কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়াইন মানা মানাতুহু সাবারা আর যদি না দেই তো সে ধৈর্য ধারণ করে পালা ওমর নেয়ামাত সাহেব ভালো কথা তোমার ভালো সঙ্গী ফাস্তাম শেখবি ভালো তোমার সঙ্গে রাখো এটাকে ওরা ইবনে ওমর মা আমি কালবান আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ একবার একটা আলোকের সঙ্গে একটা কুকুর দেখলেন ফাকাল আলহমা হাদা মা আকা তোমার সঙ্গে এটা কি কালা মাইয়াস কুরুনি হয়াত্তুমু সিররি এ হচ্ছে আমার এমন এক সঙ্গী যে আমার সবসময় কৃতজ্ঞতাই প্রকাশ করে এবং আমার সমস্ত তথ্যগুলোকে সে হেফাজত করে গোপন রাখে কোনো সা ফাঁস করে না আমার যে কোনো কর্মচারী আজকে ভালো আছে সে গোপন রাখে কালকে সে আরেকজনের কাছে বলে দেয় কিন্তু এ কোনো সময়ই আমার তথ্য ফাঁস করে না গোপন তথ্যগুলো সে গোপন রাখে Allah Ahnaf ibn Qais Ahnaf ibn Qais নামে এক ব্যক্তি তিনি বলেন ইদা বাসবাসাল কালবুলাকা কুকুর যখন তোমার সামনে লেজ লড়ায় তখন তুমি তাকে বিশ্বাস করতে পারো ফাসেক বিবুদ্দিন মিনহু তার ভালোবাসা এবং তার আনুগত্যকে তুমি বিশ্বাস আস্থা রাখতে পারো কিন্তু আলা তাসেক বে বাসা বেসিল নাস মানুষের লেজ লড়া তো দেখে তুমি বিশ্বাস করো না মানুষের লেজ লড়া মানে মানুষ যদি আনুগত্য করে আমার দেখা গেছে যে অনেক লোক পাইছে যে সামনে আসলে মাসলে একটা দেড় হাত ঝুঁকে সালাম করে ওই দূরের থেকে একটা যুক্ত যুক্তি আসে কিন্তু পিছনে গিয়ে সমালোচনা করে এরকম বহু লোক আছে বিশেষ করে হকের দুশ্মন যারা আমাদের সামনে আসলে কিছু বলতে পারে না পিছনে গিয়ে সমালোচনা করে এই লোকগুলো আপনারা দেখবেন সামনে আসলে কি করে কিছু লোক আমার বিরুদ্ধে একটা সম্মেলন করেছিল তারা এক জায়গায় সম্মেলনে আমার সাথে দেখা হলো এখন দেখি সব দাঁড়াই গেছে আমাকে দেখে মুসাফা করার জন্য সব লাইন ধরছে এই লোকগুলো ওরা অ্যাম্বুলেন্স বললাম বসেন কারণ আপনারা তো এখন সামনে আমার যেরকম এরকম পিছনে থাকেন না এই জন্য এটা মনে রাখতে হবে যে উনি খুব ভালো কথা বলেছেন কুকুরের ল্যাজ লাগানো দেখে তুমি বিশ্বাস করো যে সে বন্ধু তোমার তোমার সাহায্য করবে কিন্তু মানুষের ওই দেড় হাত ঝুঁকে সালাম দিলে তো বিশ্বাস করো না সে তোমার ক্ষতিও করতে পারে কাল আশাহাবি লা ইমাম বড় ইমাম আলেম তিনি বলেন যে কুকুর সম্পর্কে তুমি এটা মনে রাখো যে তার মহাব্বতের মধ্যে কোনো মুনাফিকি নাই সে তোমাকে মহাব্বত করলে খালেজ মহাব্বত করবে সে মুনাফিকি করবে না আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন কালবুন আমিন খুন একটা আমানতদার কুকুর একটা খেয়ানতকারী বন্ধুর চেয়ে খারাপ কুকুর ভালো খেয়ানতকারী বন্ধুর একটা আমানতদার কুকুর ভালো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ বলেন ওমাহু কালবুন ফাকুলতু মা হাদা ক্বাল হাই হাদা খায়রু মিন জালিসিস সু বলেন যে এটা একটা খারাপ বন্ধুর চেয়ে এটা আমার জন্য ভালো এটা খারাপ বন্ধুর চেয়ে এই কুকুরটা আমার জন্য ভালো আরো কোন অনেক লম্বা আলোচনা আছে উপরে কুকুরের উপরে আমি সবগুলো আলোচনা করছি না অনেক কুকুর সম্পর্কে জানা যায় কুকুর তার মালিক যখন মারা গেল এখানে লেখা আছে ঘটনা লেখা আছে যে কুকুর যখন মারা গেল সে মালিকের কুকুরের কবরের পাশে গিয়ে কানতে কানতে সে ওখানে বসে সেও মারা গেছে এইরকম ভাবে মালিক প্রিয় হয় এই জন্য আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম গত জুমা থেকে জুমা পর্যন্ত বিভিন্ন প্রাণী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যত সাই প্রাণী বলো পাথর বলো সব প্রাণীগুলো আল্লাহর তসবি পড়ে কিন্তু তোমরা তাদের তসবি তাদের জিকির তোমরা অনুভব করতে পারো না ফেরেস তারা যেমন আল্লাহর তসবি পড়ে এই পাখিরা পশুরা সব প্রাণীগুলো আল্লাহর তসবি পড়তে থাকে এই জন্য এই প্রাণী জগৎ নিয়ে আমি আলোচনা করছিলাম যে এটাও আল্লাহর কুদরাতকে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর পরিচয়কে বহন করে আল্লাহ রাব্বুল আলমিন এইভাবে তার পরিচয় দিলেন প্রাণী জগৎকে দিয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকেও প্রাণীর মধ্যে সৃষ্টি করেছেন আমাদেরও খেয়াল রাখতে হবে যে এভাবে আমাদের আল্লাহ তারা এমনি সৃষ্টি করে করেন এমনি সৃষ্টি করে বাতিল সৃষ্টি করেন না বেকার সৃষ্টি করেন নাই কোরআনে বলা আছে যারা গবেষক যারা চিন্তা করে তারা বলে তারা এই সব চিন্তা করে বলে যে রব্বুল আলামিন তুমি এগুলো বেকার সৃষ্টি করো নাই নিশ্চয় তুমি কোনো কাজের জন্য সৃষ্টি করেছো হাদিসে বলা আছে আল্লাহ আল্লাহ রসুল সাদ করেন আল্লাহ তালার পক্ষ থেকে নকল করে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আর দুনিয়ার সমস্ত মাখলুককে সৃষ্টি করেছি তোমাদের খেদমত করার জন্য সুতরাং তোমরা যদি আল্লাহর এবাদতের অত থাকো আল্লাহর গোলামি করো দুনিয়ার সমস্ত মাখলুক তোমার গোলামি করবে বাতাস সৃষ্টি করেছেন আমাদের জন্য আলো সৃষ্টি করেছেন আমাদের জন্য এই সমস্ত প্রাণীগুলো সৃষ্টি করেছেন আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা যদি আমার এবাদত করো আমি তোমাদের জন্য সবগুলো কাজে লাগাবো আর তোমরা যদি আমার বিরুদ্ধে লেগে যাও তাহলে এরাও সব তোমার বিরুদ্ধে লেগে যাবে আল্লাহ সুহান তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং তৌফিক দান করুন আমিন এরপরে আমি যে বিষয়টি আলোচনা করতে চাই দ্বিতীয় বিষয় যেটা ছিল জমিন এই পৃথিবী বিশাল এক দফতর খান আল্লাহ রাব্বুল আলমিন এটাকে নিয়ে কোরআন সে বহু আলোচনা করেছেন এর মধ্যেও আল্লাহর পরিচয় আছে আল্লাহ তালা বলছেন আল্লাহ তো তিনি আল্লাহকে চিনো না আল্লাহ তিনি আল্লাভি মাদ্দাল আরদা যিনি জমিনকে তোমাদের জন্য ছড়িয়ে দিয়েছেন বিছিয়ে দিয়েছেন প্রশস্ত করে দিয়েছেন আবার এর মধ্যে পাহাড় সৃষ্টি করেছেন রওয়াসিয়া বড় বড় পাহাড় দিয়ে পেরেখের ব্যবস্থা করেছেন ওয়ানহারা এবং নদী নালা খাল বিল তৈরি করেছেন নহর তৈরি করেছেন অমিন কুল্লি সামারতি এবং বিভিন্ন রকমের ফল তৈরি করেছেন জোড়ায় জোড়ায় নাহার রাতকে দিন দিয়ে দিনকে রাত দিয়ে পরিবর্তন করেন এই সব কিছুর মধ্যে আয়াত রয়েছে নিদর্শন রয়েছে যারা ফিকির করে চিন্তা করে গবেষণা করে তাদের জন্য বোকা মানুষের জন্য কোরআন নাজিল হয় নাই কোরআন হচ্ছে গবেষকদের জন্য কোরআন হচ্ছে বুদ্ধিমানের জন্য বিজ্ঞানীদের জন্য সেজন্য আমি বলেছিলাম যে বিজ্ঞানী যারা সত্যিকার অর্থে তারা কোরআনের সামনে নত হয়ে আসে কোরআনকে তারা বুঝে আমি বিজ্ঞানীদের বিষয়টা নিয়ে আসবো ইনশাল্লাহ আলাদাভাবে অনেক বিজ্ঞানীর বক্তব্য আছে যে খ্যাতের ফসল দেখে যেরকম ফসলের প্রশংসা করা আর অপরদিকে কৃষককে ভুলে যাওয়া কোনো জ্ঞানী লোকের কাজ নয় ঠিক তেমনি ভাবে এই বিশাল সৃষ্টিকে দেখে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গরু ছাগল মোষ ভেড়া তুম্বা গাছ গাছালি ফল ফলাদি দেখে সব কিছু দেখে সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়াও কোনো বুদ্ধিমানের কাজ নয় এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ একটা ঐতিহাসিক উক্তি আছে তিনি বলেছেন আল বারাতু তাদুল্লু আলাল বাহির ওয়া আসারুল কদম তাদুল্লু আল মাসির ফাসসামাউ যাতুল আবরাজ ওয়াল বাহরু যাতুল আফওয়াজ ফিজাজ তিনি বলেন একটা ল্যাথ গোবর দেখলে ঠিক পাওয়া যায় কোন প্রাণীর গোবর এটা কি মানুষের গোবর না ছাগলের লাদা না উটের লাদা না মহিষের গোবর না ছাগলের গোবর লেদা দেখলে ঠিক পাওয়া যায় কিসের লাদা কিসের গোবর ওয়াসারুল কদম তাদুল্লু আলাল মাসির পদচিহ্ন প্রমাণ করে ইঙ্গিত করে পথচারীর উপরে এটা কিসের পায়ের দাগ মানুষের পায়ের দাগ মানুষ হলে বড় মানুষটা ছোট মানুষ এটা ছাগলের পায়ের দাগ না পাখির পায়ের দাগ না উটের পায়ের দাগ না ভেড়ার পায়ের দাগ না মহিষের পায়ের দাগ না হাতির পায়ের দাগ আসারুল কদমে তাদুল্লাহ আল মাসির পদচিহ্ন প্রমাণ করে পদচারীকে সুতরাং কক্ষপথ বিশিষ্ট আকাশ গ্রহ নক্ষত্রের পরিপূর্ণ আকাশ ওয়াল আরদাতুল ফিজাজ রাস্তা গাছগাছালি বাগান পরিপূর্ণ সেই এক শস্য শ্যামল জমিন ওয়াল বাহরু জাতুল এবং তুফান মৌজ তুফানে পরিপূর্ণ কি সুন্দর সাগর নদী নালা খালবিন একজন মহাবিজ্ঞানী যিনি সবকিছু দেখেন এবং শুনেন একজন মহা স্রষ্টার প্রমাণ কি বহন করে না একজন মহা সৃষ্টিকর্তার পরিচয় কি বহন করে না এজন্য বিজ্ঞানী যারা তারা কোরআনের সামনে নত হয়ে আসে আল্লাহ তালা এই জমিন কিনে গবেষণা করতে বলেছেন আমরা জমিন নিয়ে আলোচনা করছি কোরআনের আয়াত অনেকগুলো একাধিক আয়াত আছে আল্লাহ তালা এটা সুরায় রহাদের তিন নম্বর আয়াত পড়লাম এরপরে আল্লাহ তালা বলছেন সুরায় রহাদের চার নম্বর আয়াতে অফিল আরো দেখে وجنات من أعناب وزرع ونخيل سنوان وغير سنوان إسقاب ما بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون وفي الزرع قطع متجاورات وفي الأرض আল্লাহ আকবার বিজ্ঞানীরা তো বলেন বিজ্ঞানীরা নাম দিয়েছেন যে জমিনটা একটা প্লেটের উপরে প্লেট যেমন অনেকগুলো প্লেটের উপর প্লেট সাজানো হয় জমিনের বহু স্তর আছে এবং সেই স্তরগুলোর কারণে বিভিন্ন পরিবর্তনও আছে এরপরে দেখবেন যে ফলগুলো তৈরি এক এক বাগানের এক এক ফল কোন জায়গার জমিনের মিষ্টি ফল কোন জায়গায় একটু লবণ হয় ফল একই আম এক এক এলাকার এক এক রকম আবার একই জায়গায় এক এক গাছের ফল এক এক রকম বড়ই গাছের বড়ই ফলের স্বাদ একরকম জামের ফল একরকম আমের ফল একরকম লেচুর স্বাদ একরকম বিভিন্ন ফলের বিভিন্ন রকম স্বাদ কোথেকে আসে আল্লাহ সুবাহ জমিনকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন অল্লাহ আল্লাহ তার ওয়াফিল আরো দেখে তখন বিজ্ঞানীরা তৈরি করলো নাম দিয়েছে কি প্লেট জন্য একটা নাম আছে বৈজ্ঞানিক নাম আছে ওই বিজ্ঞানী যে আবিষ্কার করলো যে জমিন একেবারে একটা চাকার মতো না এর মধ্যে বিভিন্ন স্তর আছে এই তথ্যটা কোরআন থেকেই নেওয়া কোরআনের ভিতরে পরিষ্কার বলা আছে সুরায় রদের চার নম্বর আয়াতে অফিল আরো দেখে তাহমতা জমিনের মধ্যে কেতাউন অনেকগুলো অংশ আছে কেতা কেতা বলা হয় কাটার পরে টুকরো টুকরো করলে কেতা বলা হয় কেতাউন পার্ট অংশ মুতা জাভেরাত যা একটার সঙ্গে আর একটা লেগে আছে পাশাপাশি একটার সঙ্গে একটা লেগে আছে এরপরে বলছেন ওয়াজান্নাতিন এবং জমিনের মধ্যে রয়েছে অনেক বাগ বাগিচা কিসের বাগান মিন আনাবিন আঙ্গুরের বাগান ওয়াজারিন ফসলের বাগান ধান গম এরকম ভাবে আরো কত কিছু আছে না ওই যে সরিষা তারপরে আরো ডাল ডালের মধ্যে কত পদের আল্লাহ এক কথায় বললেন খেজুর বাগান এই খেজুর বাগানের মধ্যে কোনোটার মাথা একটা কোনোটার মাথা অনেক দুই মাথা আবার গাছের মধ্যে অনেক শাখা বিশিষ্ট সেনোয়ানিন ওয়াগাইরে মাই বিমাইন ওয়াহিদ অথচ সবগুলোকে একই পানি দেওয়া হয় একই খালের পানি একই নদীর পানি সেচ দেওয়া হয় একই পানি দিয়ে আল্লাহ বলছেন ইস্তাবি মাইন ওয়াহিদিন একই নদীর পানি দিয়ে আরব দেশে এই যে আমাদের বস্তু করা আছে না যে কি বলে মাঠা মালটা কেন বলে কেউ যে আপেলের মতো কিছু মতো ওই যে কমলার মতো একটু লাল ধরনের যেটা আরবিতে বলে বর্তুকল সৌদি আরবে একটা বর্তুকাল পাওয়া যায় খুব মিষ্টি আমি একবার এনেছিলাম কয়েকজন খাওয়াইছিলাম তারা বুঝছেন যে কিরকম মিষ্টিগুলো আমাদের দেশে এগুলো হচ্ছে অনেক মিষ্টিগুলো তো ওইগুলো মিশরের থেকে যায় ওই প্যাকেটে লেখা আছে যে ইস্কা মিন মাইল ফোরাত ফোরাত নদীর মিষ্টি পানি দিয়ে এটাই শেষ দেওয়া হয় তো আমি তো এটা বুঝিয়ে বুঝি নাই আমাদের হাফিজ সাহেব আছেন একজন আমাদের এই মসজিদের সহসভাপতি আমি যে বাড়ি থাকি বাড়ির মালিক উনি প্যাকেটটা দেখেই বললেন হাস দিলেন ব্যবসায়ী মানুষ বুঝতে পারছেন যে মানুষ ব্যবসার জন্য কত না স্লোগান লেখে তখন আমি বুঝতে পারলাম যে দেখো যে এটা যে এদের আইন হলো সেগুলো দেখলেই বুঝে উনি বললেন যে হ্যাঁ ব্যবসার জন্য লেখে তার মানে ঠিকই আছে এই ফোরাতের পানি দিয়ে দেওয়া হয় আর এই জন্য মিষ্টি হয় বিষয়টা এরকম না কিন্তু ওরা মানুষকে একটা আকর্ষণ সৃষ্টি করেছে কারণ ফোরাত দাজলা এই নদীগুলো নীল নদ নীল নদের নীল নদের লেখা ছিল যে নিষ্কামিন মাই নীল নীল নদের পানি দিয়ে এই বাগানে সেচ দেওয়া হয় তো যাই হোক আল্লাহ তারা বলছেন এই যে ইসকামি মাইন ওয়াহিদিন একই পানি দিয়ে সেচ দেওয়া হয় এরপরে আল্লাহ তালা বলছেন অনুফদ্দুল আলা উকুল কিন্তু স্বাদের মধ্যে আমি একটার চার একটার অগ্রাধিকার দেই একটার স্বাদের চার একটা স্বাদ ভিন্ন একটার চার একটা ভালো আমের মধ্যে দেখবেন ল্যাংরার স্বাদ একরকম হিমসাগর আর একরকম রকম ফজলিয়াম আর একরকম রকম তারপরে আরো জনে কি কি আছে নামগুলো তো জানি না এইভাবে লেচুর স্বাদ একরকম আবার দেখবেন যে এক এক ফল শেষে আর ফল চলে আসে আল্লাহ তারা বলছেন অনুফদ্দিল বাদাহাব আল্লাহ বাদিন ফির উকুল একের উপরে একে আমি অগ্রাধিকার দিয়ে প্রাধান্য দেই স্বাদের ক্ষেত্রে নিশ্চয়ই এর মধ্যে আয়াত এবং নিদর্শন রয়েছে যারা ইয়াকিরুন কম যারা যারা বুঝে আকল যাদের আছে জ্ঞান আছে বুদ্ধি আছে জ্ঞান আছে তাদের জন্য নিদর্শন রয়েছে আর বোকা মানুষ যারা তারা তো এই ফলগুলো কে উৎপন্ন করে থেকে আসে এই চিন্তাও সে করে না তাদেরকে বলা হচ্ছে কুকুরের মতো যে কুকুরের মাথায় বোঝা চাপাইলে সে বোঝে না পিঠে বোঝা চাপাইলে যে তাও সে জিবা বের করে থাকে আর বোঝা নামাইলেও সে জিবা বের করে থাকে আল্লাহ তারা বলছেন والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون আমি জমিনকে ছড়িয়ে দিয়েছি বিছাই দিয়েছি এবং এর উপর আমি পাথর দিয়ে পেরেখের ব্যবস্থা করেছি এবং সব জিনিসগুলো পরিমিত ভাবে সৃষ্টি করেছি আমি তোমাদের জন্য এই জমিনের মধ্যে জীবিকা রেখেছি এবং এখানে অনেক প্রাণী আছে যাকে তোমরা রিজিক দান করো না আমি তাদের রিজিক দান করি জমিন থেকে সুরায় আল হেজর পনেরো নম্বর সুরার উনিশ এবং বিশ নম্বর আয়াত এরপরে বলছেন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছেন একটা বিছানার মতো কি সুন্দর ঘাস ঘাসের মধ্যে মানুষ শুয়ে পড়ে এছাড়াও জমিন যদি পাথরের মতো শক্ত হতো চলাফেরা মুশকিল হয়ে যেত চাষবাস করা যেত না এজন্য বলছেন অসালা কালাকুম ফিহা সুবুলান আল্লাহ তারা তোমাদের জন্য এই জমিনের ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছেন রাস্তা হয়ে যায় ওয়াং সালামিনাস্তামায় মা আন আবার আকাশ থেকে পানি বর্ষণ করেন বিহি এরপরে বিভিন্ন রকমের ফল তার থেকে উৎপন্ন হয় উদ্ভিদ উৎপন্ন হয় সব যে খাবার ফল তা তো না বিভিন্ন রকম লতা পাতা আছে যেগুলো আমাদের খাওয়ার কাজে লাগে না আল্লাহ তারা বলছেন কুলু কুলু আমাকুম এর কতগুলো তোমরা খাবে কিছু তোমরা পশুদের খাওয়াবে কিছু তোমাদের ঔষধের কাজে লাগবে সব কাজের জন্য সৃষ্টি করেছি আমি কোনো জিনিস বাতিল বা বেহুদা সৃষ্টি করি নাই প্রত্যেকটা আদেশাসীকে বলছেন নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে নুহা যারা আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে তাদের জন্য নিদর্শন রয়েছে বোকাদের জন্য না বেহুদা লোকদের জন্য না যারা কোরআন কিনে গবেষণা করা তাদের জন্য কোরআন না আমরা ইনশাল্লাহ বিষয়টা আরো আলোচনা আসছে জমিন সম্পর্কে আলোচনা চলছে আগামী সপ্তাহে চলবে এরকম আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করছি এজন্য যে এই সব জিনিসগুলো আল্লাহর পরিচয় বহন করে হার ওয়ারাকে দফতরিস দেখার এই প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর পরিচয় লেগে আছে হালমিন মুদাকির আছে কোনো ব্যক্তি যে এর থেকে উপদেশ গ্রহণ করবে আল্লাহ তালা কোরআন আদায় প্রশ্ন করেছেন আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেন আমাদের হাতগুলো দুনিয়ার কত কোটি কোটি মানুষ কিন্তু দেখেন এই যে একটা ছাপের সঙ্গে আর একটা ছাপ মিলে না আমি বলেছিলাম যে বিজ্ঞানীকেরা এটা বলা আছে যে একজনের গায়ের ঘেরানের সঙ্গে আর একজনের গায়ের ঘেরানের মিল নেই ঘেরান পর্যন্ত আলাদা গন্ধ আলাদা এরকম ভাবে একজন মানুষের কথার আওয়াজের সঙ্গে আর একজনের কথার মিল নাই একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারা মিল নাই এরপরে কত সুন্দর করে সৃষ্টি আঙ্গুল দেখা দরকার ধরার জন্য যেরকম দরকার বাঘের জন্য যে পাঞ্জা দরকার পাখির জন্য যে নখ দরকার আল্লাহ তারা প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা জিনিসকে তা দান করেছেন এই সবগুলো যিনি দিলেন তিনি কে আল্লাহ সুবাহ আল্লাহ রাবুল আলম আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ তালা আলা নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহাবি আজমাইন